শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ শুভেচ্ছা ইউনিভার্সাল ভিশনের অন্যতম উপহার রমদান মুবারকের প্রোগ্রাম রমদান মুবারক আমাদের মাঝে নিয়ে এসেছে আল্লা সুবাহানা হওয়া তালার পক্ষ থেকে বিশেষ শান্তি রমাদান মাস শুরু হওয়া মানেই যেন আমাদের সমাজে আমাদের দেশে একটি শান্তির পরিবেশ তৈরি হয়ে যায় শুধু আমাদের দেশে নয় বরং বিশ্বব্যাপী মুসলিম অমুসলিম সর্ব পর্যায়ে একটি শান্তির আওয়াজ শুরু হয় একটি শান্তির হাওয়া যেন প্রবাহিত হতে শুরু করে একটি শান্তির পরিবেশ আমরা সকলেই অনুভব করি আসলে সত্যি রমদান যেন শান্তিরই একটি মাস এ মাস শুরু হলেই একজন আরেকজনের প্রতি সম্পর্কের একটু দূরত্ব থাকলেও রমাদান মাস যেন সকলেই মনে মনে ভাবে যে সারা জীবনেই তার সাথে আমার দূরত্ব ছিল এই রমাদান মাসে কিভাবে তার সাথে আমার দূরত্ব থাকে পরস্পরে যেন আমরা একে অপরের সাথে সম্পর্ককে সহজ করে নেওয়ার চেষ্টা করি কাছাকাছি হওয়ার চেষ্টা করি দূরত্বকে দূর করার চেষ্টা করি রমাদান একে অপরকে ইফতার করানোর মাধ্যমে একে অপরকে বিশেষভাবে সালাতে জামাতে তারাবি আরও কিছু পরস্পরে একত্রে অংশগ্রহণের মাধ্যমে রমাদান মাসে যেন আমাদের পরস্পরের সম্পর্ক আরো সুগভীর হয়ে যায় সুতরাং রমাদান মাস আমরা বলতে পারি পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি মাস পারস্পরিক সম্পর্ক মুসলিমদের মাঝে সুদৃঢ়করণের একটি মাস হল এই রামাদান মাস রামাদান মাসেই একজন মানুষ অনুভব করতে পারে কিভাবে অসহায় দরিদ্র তারা কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করে একজন দরিদ্র মানুষ যার ঘরে খাওয়া নেই সকালে খেলে বিকালে হয় না একদিন হলে আরেক দিন হয় না অতি কষ্টে সে দিন যাপন করে কিন্তু একজন সচ্ছল মানুষ যার ঘরে রয়েছে পর্যাপ্ত রকমারি খাওয়া সে কখনো না খেয়ে থাকলে যে কি কষ্ট হয় কি ব্যথা কি বেদনা কি যাতনা সেটা সে কখনো অনুভব করতে পারে না কিন্তু রমাদানের সিয়াম যখন শুরু করে যে ব্যক্তিটি যার ঘরে পর্যাপ্ত রকমারি খাওয়া থাকার কারণে খাওয়ার প্রয়োজন না হলেও আধা ঘন্টা এক ঘন্টা পর কিছু না কিছু সে খায় পান করে কিন্তু রমাদান মাস যখন শুরু হয় রামাদানের সিয়াম পালন করে ওই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত দশ থেকে বারো ঘন্টা সকল প্রকার পানাহার প্রস্তুত থাকা সত্ত্বেও সকল প্রকার খাদ্য প্রস্তুত থাকা সত্ত্বেও তা তাকে বর্জন করতে হয় বর্জন করতে সে বাধ্য যেই মানুষ দু এক ঘন্টা কিছু না খেয়ে পান না করে থাকতে পারত না সে ব্যক্তিকে বাধ্য হয়ে দশ বারো ঘন্টা একাধারে সকল প্রকার পানাহার পর্যাপ্ত পরিমাণে থাকলেও তাকে বর্জন করতে হয় সে অনুভব করতে পারে যে দরিদ্ররা দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা না খেয়ে কিভাবে কষ্টে জীবন যাপন করে সুতরাং শ্যাম এই সচ্ছল শ্রেণীদেরকে সচ্ছল সম্পদশালী মানুষকেও দরিদ্রদের প্রতি সহানুভূতি করে তোলে দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল করে তোলে তারা দরিদ্রদের মায়া তাদের কষ্ট তাদের বেদনা ব্যথা সিয়াম পালনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করতে পারে যার ফলে এই রমাদানে দেখা যায় বিশেষ করে সচ্ছল মানুষেরা দরিদ্রদেরকে বেশি বেশি দান করার চেষ্টা করে যদিও রমাদান মাসে দানের মাধ্যমে বেশি সব পাওয়ারও আশা করা যায় তথাপি এই রমাদান মাসে বেশি বেশি দান করতে উৎসাহী হয় এর একটি বড় কারণ হলো সচ্ছল ব্যক্তিরা রমাদানের সিয়াম পালনের মাধ্যমে তারা অনুভব করতে পারেন যে দরিদ্ররা কত কষ্ট করে তারা দিন যাপন করে কত কষ্ট তাদের সময় অতিবাহিত হয় এটি অনুভব করতে পারে যার কারণে দরিদ্রদের প্রতি তাদের সহায়তা তাদের দান রমজান মাস আসলেই শত্রু হলেও তার প্রতি যেন শত্রুতা আর থাকে না মনে মনে একটা ভাব চলে আসে যে আমি যদি তার প্রতি শত্রুতাই ভাব এখনো রাখি বিদ্বেষ ভাব রাখি তাহলে তো আল্লাহর কাছে আমি ক্ষমা পাব না কারণ সহি হাদিসে এসেছে এই কদরের রাতেও রমজান মাসে আল্লাহ সুবাহানুভালা তাদেরকেই ক্ষমা করেন যাদের পরস্পরের মাঝে কোনো বিদ্বেষ নেই একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি বিদ্বেষী হতে পারে না একজন মুসলিম আরেকজন মুসলিমের সবচেয়ে কাছের মানুষ হবে সবচেয়ে কাছের সহযোগী হবে কিন্তু আজকে আফসোস করে বলতে হয় মুসলিম সমাজ বিভিন্ন কারণে সেটি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হোক সামাজিক কারণে হোক মুসলিম সমাজ আজকে বিভিন্ন দলে বিভক্ত এক একজন এক এক দলের সাথে সম্পৃক্ত হয়ে একে অপরের প্রতি সাংঘর্ষিক হয়ে গেছে একে অপরের প্রতি বিদ্বেষী হয়ে গেছে একে অপরের যেন শত্রু হয়ে গেছে এই রমাদান মাস আমাদেরকে সেই শত্রুতা বর্জনের সেই বিদ্বেষ বর্জনের পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টির আহ্বান জানায় আমাদের স্মরণ করা উচিত আল্লাহ সুবাহ বলেন স্মরণ করো তোমরা সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরে ইজ কুমথুম আদা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামতের কথা যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে একজন আরেকজনকে সইতে পারতে না একজন আরেকজনকে দেখতে পারতে না আল্লাহ সুবহান তার বিশেষ নিয়ামতে তোমাদের মাঝে সেই ভাতৃত্ব তৈরি করে দিয়েছেন আর সেই মাধ্যম হলো ইসলাম অতএব এই ইসলামে মানুষের মাঝে গভীর ভাতৃত্ব তৈরি করে দিতে পারে রক্তের সম্পর্ক না থাকলেও ইসলাম ইমানের সম্পর্কের মাধ্যমে একজন আরেকজনের খুব কাছের হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা রমজানের পরে শয়তানের প্ররোচনায় শয়তানের শয়তানিতে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের মাধ্যমে আমাদের মাঝে যে ভাতৃত্ব সৃষ্টি হয়েছে সেই ভাতৃত্বতেও ফাটল দেখা দেয় কিন্তু রমাদান মাসে আল্লাহ সুবহানা হওয়া তালা যখন সে শয়তানকে শৃঙ্খলিত করেন শয়তানকে আবদ্ধ করে রাখেন যার ফলে মানুষ শয়তানের চক্রান্ত ও আক্রমণ মুক্ত হয়ে পরস্পরের সম্পর্ক গভীর করে নেওয়ার সুযোগ পায় এজন্য দেখা যায় প্রতিটি মহল্লায় প্রতিটি মসজিদে এমন অনেক বাড়িতেও রমদানের ইফতারের আয়োজন হয় একে অপরকে ইফতারের দাওয়াত দেওয়াটা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি খুবই আনন্দ বোধ করি কারণ সহি হাদিসেও এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কাউকে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ইফতার করার কারণে সে রোজা রেখে যে সব পায় আপনি তাকে ইফতার করালে আল্লাহ সুবাহানভাতালা আপনাকে সে সব দান করবেন সেই ব্যক্তির কোনো রকমের সবের ঘাটতি ছাড়াই আজকে এই বিষয়গুলি রমজান মাসে যেন আমাদের পরস্পরের আন্তরিকতা পরস্পরের সম্পর্ক আরো গভীর করে দিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মনে রাখা দরকার রমাদান মাস তো বছরে বারোটি মাসে নয় রমাদান মাস হচ্ছে বছরে একটি মাস তাই এই একটি মাসেই সকল দূরত্ব ভুলে গিয়ে বিদ্বেষ কন্দল ভরে গিয়ে আমরা যেন মুসলিম পরস্পরে আন্তরিকতা সৃষ্টি করে পরস্পরের মাঝে আরও দূরত্ব দূর করে যেন আরও আন্তরিক হতে পারি যেন আরও আমরা পরস্পরে একে অপরের সহযোগী হতে পারি এটি প্রতি মুসলিমের এ রমদান মাসে এ শিক্ষা গ্রহণ করা এই মানসিকতা তৈরি করা আমাদের উচিত আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন আল মুসলিম আহুল মুসলিম আল মুসলিম আখুল মুসলিম লাহু ওয়ালা ইখদুলুহু ওয়ালা ইসলিমুহু একজন মুসলিম অপর মুসলিমের ভাই এক মুসলিম অপর মুসলিমকে কখনো জুলুম করতে পারে না তার প্রতি অবিচার করতে পারে না একজন মুসলিম আরেকজন মুসলিমকে তিরস্কার করতে পারে না ঠাট্টা বিদ্রুপ করতে পারে না একজন মুসলিম আরেকজন মুসলিম বিপদগ্রস্ত হলে তাকে বিপদে ফেলে রাখতে পারে না হারামুন দামুহু ওয়ামালহু একজন মুসলিম আরেকজন মুসলিমের মাল সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা কখনো হালাল নয় হারাম একজন মুসলিম আরেকজন মুসলিমের জানের উপরে আক্রমণ করবে এটিও কখনো হালাল নয় হারাম একজন মুসলিম আরেকজন মুসলিমের মানহানি করবে এটিও কখনো হালাল নয় হারাম আল্লাহ আকবার ইসলাম মুসলিমদের মাঝে পারস্পরিক কি সম্পর্ক তৈরি করে দিয়েছে কি গভীর আন্তরিকতা তাদের মাঝে ভাতৃত্ব তাদের মাঝে তৈরি করে দিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন করানুল করিমে বলেন ইন্নামাল মিনুনা এখোয়া মমিন যারা তারা পরস্পরে ভাই মমিনারা কখনো পরস্পরে শত্রু হতে পারে না শত্রু হবে যে মমিন নয় বন্ধুত্ব থাকবে না যে মমিন নয় কিন্তু যে মমিন সে আরেকজন মমিনের প্রতি তার কখনো শত্রুতা থাকতে পারে না আরেকজন মমিনের প্রতি তার কখনো বিদ্বেষ থাকতে পারে না রমদানুল মুবারক আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে রমদানুল মুবারক আমাদেরকে এ প্রশিক্ষণে দিয়ে যায় ঠিক রমাদানের শেষে আরও একটি গুরুত্বপূর্ণ দিক আপনি ৩০ দিন একটি মাস রমাদানের সিয়াম পালন করলেন এরপরে কি এক আনন্দের পরিস্থিতি পরিবেশ তৈরি হয় সেটি হচ্ছে ঈদের দিন যেই ঈদের দিন সকলে আমরা আন্তরিক হয়ে একে অপরের প্রতি যেন মন থেকে সব কিছু দূর করে দিয়ে একে অপরকে কাছে করে নেই এটাই হচ্ছে মুসলিমদের ঈদের আনন্দ এটাই হচ্ছে মুসলিমদের মাঝে ঈদের প্রভাব ঈদের শিক্ষা রমাদানের পরস্পরে একে অপরের প্রতি যে দয়াশীল হয়ে থাকি আমাদেরকে রমজান থেকে এই শিক্ষা গ্রহণ করে পরস্পরের মাঝে এই সম্পর্কই গড়ে তুলতে হবে আরেকটি বিষয়ে স্মরণ করে দিতে চাই রমাদান মাসে যে মুসলিমদের মাঝে পরস্পরের সম্পর্ক তৈরি হয় এ সম্পর্ক মূলত কোনো অর্থনৈতিক সম্পর্ক নয় রক্তীয় সম্পর্ক নয় রাজনৈতিক সম্পর্ক নয় আরও অন্য কোনো সম্পর্ক নয় এ সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক এ সম্পর্ক হচ্ছে ইসলামের সম্পর্ক এ সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবাহানহাত আলাকে সন্তুষ্ট করার সম্পর্ক আপনি যদি সত্যি একজন মুসলিমকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সুসংবাদ দিয়েছেন মিনহম رجلان تحابا في الله اجتمعا عليه أو تفرقا সাত শ্রেণীর মানুষ যেই সাত শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহান হাত তাদেরকে আরশের তুলে স্থান দান করবেন তারা কারা তাদের মাঝে এক শ্রেণী হচ্ছে রাজুলানে তাহাবা ফিল্লাহ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসে পার্থিব কোনো স্বার্থে নয় কোনো অর্থের জন্য নয় কোনো চাকুরির জন্য নয় কোনো রক্তীয় সম্পর্কের জন্য নয় আরও কোনো স্বার্থের জন্য নয় তাহাবা ফিল্লা শুধু একটি স্বার্থ তা হলো আল্লাহ সুবাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করার জন্যই একজন মুসলিম আরেকজন মুসলিমকে যখন ভালোবাসবে চাই তারা একই গ্রামের হোক একই মহল্লার হোক একই জেলার হোক একই দেশের হোক বা ভিন্ন প্রান্তের হোক কিন্তু উভয়ের মাঝে সম্পর্ক শুধু আল্লাহ সুবহান হওয়া তালাকে সন্তুষ্ট করা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এমন শ্রেণীর মানুষ সেই কেয়ামতের কঠিন বিভীষিকাময় আল্লাহ সুবহানা হওয়া তালার আরশের ছায়াতলে স্থান লাভ করবে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা রমাদানুল মুবারক আমাদেরকে সেই আহ্বান জানায় রমাদানুল মুবারক আমাদেরকে সেই সম্পর্ক গড়ে তোলার জন্যই প্রশিক্ষণ দেয় অতএব আমরা এই রমদান মুবারককে সে শিক্ষা গ্রহণ করে আমাদের মাঝে পারস্পরিক যে সম্পর্ক পারস্পরিক যে ভ্রাতৃত্ব তা যেন আমরা আরও মজবুত করতে পারি সে চেষ্টায় আমাদেরকে সবসময় অব্যাহত রাখতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা যে কথাটি একটু আগেও স্মরণ করেছি আজকে মুসলিম সমাজ বিভিন্ন দিক থেকে তারা বিভক্ত হয়ে গেছে কেউ রাজনৈতিকভাবে বিভিন্ন দলের কারণে বিভক্ত হয়েছে কেউ ভৌগোলিক কারণে বিভিন্নভাবে বিভক্ত হয়েছে কেউ ভাষাগতভাবে বিভক্ত হয়েছে মুসলিম কখনো কোনো দলীয়ভাবে বিভক্ত হতে পারে না মুসলিম কখনো ভাষাগত বিভক্ত হতে পারে না মুসলিম কখনো বর্ণগতভাবে বিভক্ত হতে পারে না মুসলিম কখনো ভৌগোলিকভাবেও বিভক্ত হতে পারে না পৃথিবীর যে ভাষারই হোক একজন মুসলিম আরেকজন মুসলিম পরস্পরেই হলো সবচেয়ে গভীর সম্পর্ক যে বর্ণেরই হোক কেউ ফর্সা কেউ শ্যামলা কেউ সুশ্রী কেউ কুশ্রী সেটি বিষয় নয় বিষয় হল কার মাঝে ইমান আর কার মাঝে ইমান নেই আল্লাহ রাবুল আলমীর বলেন ইন্না আক্রামাকুম আইন্দাল্লাহ আতকাকুম তোমাদের মাঝে সেই ব্যক্তি হল আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তোমাদের মাঝে যে ব্যক্তি সবচেয়ে যার মাঝে আল্লাহ ভীতি রয়েছে আল্লাহকে বেশি ভয় করে যার মাঝে ইমান যত বেশি যত মজবুত সেই হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয় সুতরাং পরস্পরে মুসলিমদের মাঝে সম্পর্কের মাধ্যমটাই হচ্ছে ইমান ইসলাম অন্য কিছু নয় আমরা যেন রমদানের এই সিয়াম সাধনায় এই তাকুয়ার মাসে সেই তাকুয়া বৃদ্ধির মধ্য দিয়েই পরস্পরের সম্পর্ককে আরো সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাল্লাহ তালা নবীন মোহাম্মদ আলা আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত